Mm-hmm. আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসলিন নবীনা মোহাম্মদ আলা আলহি ওসাহবিহি আজমাইন আমাবাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা অন্যবারের মতো আবারও আপনাদের সামনে কিছু প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হচ্ছি সর্বপ্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে একজন ব্যক্তি সে নিজের সন্তানের জন্য আপনার কিছু সম্পদ সংগ্রহ করেছে জমা করেছে অনেক বছর যে কেন যে সে যেন কি বিয়ে করতে পারে বলে যে এই সম্পদের মধ্যে কি জাকাত আছে বলে যে এটাও জানার বিষয় যে সে এটার এই ব্যাপারে এই সম্পদ দিয়ে নিজের ছেলের বিয়ে ছাড়া আর কিছু ইচ্ছা করে নাই শুধু ছেলের বিয়েই তখনও কি জাকাত দিতে হবে উত্তরে তিনি বলেন যে তাকে অবশ্যই জাকাত হ্যাঁ, দিতে হবে যে টাকা কুড়ি তার কাছে আছে যদি জাকাত আন্দাজ হয়ে থাকে এক বছর যদি পুড়ে যায় তাহলে জাকাত দিতে হবে কারণ এই বছরে তো এই টাকাগুলো কাজে লাগেনি সুতরাং এটা বাড়তি এই কারণে জাকাত দিতে হবে যদিও সে নিজের ছেলের বিয়ের ইচ্ছা করছে এইগুলোর মাধ্যমে হুম কারণ যখন আপনার তার কাছে এই টাকাগুলো আসে তখন তার মালিকানা দিন সুতরাং তাকে জাকাত দিতে হবে এরকমভাবে শুধু ছেলের বিয়ে নয় নিজের বিয়ের জন্য টাকা জমা করলে একই কথা তখন সে জাকাত দিবে প্রত্যেকটা বছর বছর যতক্ষণ পর্যন্ত টাকাগুলো ব্যবহৃত না হয় ততক্ষণ পর্যন্ত জাকাত দিতে থাকতে হবে হুম এটা কোরআন আদেশের প্রমাণ দ্বারা প্রমাণিত আরেকটি প্রশ্ন তাকে করা হয়েছিল শেখ আব্দুল আজিজ ইবিন বাজ রহমুল্লাহকে যে বলে যে আমি একজন আপনার সরকারি কর্মচারী এবং আমি আপনার প্রত্যেক মাসে চার হাজার রিয়াল করে আমি বেতন পাই আমি কি করেছি এক বছর যাবত আমি সতেরো হাজার রিয়েল আমি জমা করেছি আস্তে আস্তে একটু একটু করে বলে যে এইগুলো সব কিন্তু ব্যাংকের মধ্যে আছে এইগুলো কোনো কাজে লাগানো হয়নি বলে যে আমি এগুলাকে সাউয়াল মাসে ইনশাআল্লাহ কাজে লাগানোর চেষ্টা করছি কারণ আমি আমি বিয়ে করব এবং এবং এই টাকাগুলোর বিনিময়ে আরও বেশি টাকা ব্যাংক থেকে ঋণ নিব যেন আমার বিয়ের সমস্ত খরচাদি দিতে পারি কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে যে এই সত্তর হাজার যে রিয়াল আছে এগুলোর মধ্যে জাকাত আসবে কি না বলে যে তিনিও আরেকটা সংকেত দিলেন যে বলে যে এটার উপর এক বছর কিন্তু চলে গেছে হুম হ্যাঁ যে এখন জাকাত আসবে কি না জাকাত আসলে কতটুকু দিতে হবে তখন উত্তরে তিনি বলেন শেখ বলেন যে এই আপনার যেই পরিমাণে টাকার কথা বলা হয়েছে সেটার উপর জাকাত আসবে যখন এক বছর হয়ে গেছে হ্যাঁ, যদিও সেটা বিয়ের জন্য রাখা হয়েছে এবং জাকাতের আন্দাজ হচ্ছে শতকরা আড়াই পার্সেন্ট সুতরাং তাকে জাকাত দিতেই হবে যেরকম আগের উত্তরের মধ্যে বলা হয়েছে আরেকটি প্রশ্ন তাকে করা হয়েছে যে আপনার ব্যাংকের মধ্যে যে শেয়ারগুলো বিক্রি করা হয় হুম এইগুলা কি কিনা যায় আছে কিনা এবং কিছু সময়ের পর এগুলো আবার বিক্রি করা যায় আছে কিনা বলে যে দেখা যায় যে যে এগুলা কিনলে যে এক হাজার অনেক সময় তিন হাজার রূপান্তরিত হয় এগুলা কি সুদ হবে তখন তিনি উত্তরে বলেছিলেন যে এই জাতীয় ব্যাংকের এই যে শেয়ারগুলো আছে এগুলাকে বিক্রি করা অথবা ক্রয় করা যায় হবে না কারণ এগুলো হচ্ছে আপনার কি করা আপনার টাকা দিয়ে টাকা কেনার মতো এইখানের মধ্যে আপনাকে সমপর্যায়ের কোনো শর্ত নেই বাড়তি নেওয়া হচ্ছে এবং সাথে সাথে গ্রহণ করা হচ্ছে না কারণ এই যে যতগুলো ব্যাংকের কথা বলা হচ্ছে এগুলো সাধারণত সুদী ব্যাংক এগুলোর সাথে কোনো লেনদেন করাই জায়জ নয় হ্যাঁ সুতরাং এই ব্যাংকগুলো যে কোনো রাষ্ট্রে এখন বেশিরভাগ ব্যাংকই হচ্ছে আপনার সুদী ব্যাংক সুতরাং তাদের সাথে এই জাতীয় কাজ কারবার তাদের শেয়ার কিনা সেটা অবশ্যই দুষ্কর বিশেষ করে আমাদের দেশে তো আরো মারাত্মক আল্লাহ জান বলেন ও তাওয়ানু আলাল বিদ্রি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমিল উদওয়ান যে তোমরা কল্যাণের নেকের কাজে এবং আল্লাহ বিরুদ্ধের কাজে একে অপরের সহযোগিতা করবে কখনো পাপের কাজে অত্যাচারের কাজে একে অপরের সহযোগিতা করবে না সুরা মায়দা দুই নম্বর আয়াত এরকমভাবে আল্লাহ রসুলাম বলেন যে তিনি লানা আকিলার রিবা মুকিলা হুয়া কাতিবা হুয়া শাহিদাই যে রসুল আকরম সাহসালাম সুদ যে খাবে এবং যে খাওয়াবে এবং যে লিখবে এবং যে সাক্ষী হবে চারজনকে লানত করেছেন এবং তিনি বলেছেন হুমসাওয়া এরা সবাই সমান দোষী সুতরাং আপনি যদি ব্যাংকে রেখে থাকেন এরকম কিনে থাকেন তাহলে আপনার মূল টাকাটা উঠিয়ে নিতে পারেন বাকিগুলা আপনি নিলেও আপনি এরকম মানুষকে দিয়ে দেবেন সেটা থেকে মুক্তি পেতে হবে আর বিশেষ করে তিনি বলেন যে আমার ওসিয়ত হচ্ছে তোমার জন্য এবং তুমি ছাড়া যত মুসলমান আছে যে এরকম সুদি কাজ কারবারের সাথে যেন জড়িত না হয় বরং এক অপরকে যেন সতর্ক করে এবং আল্লাহর কাছে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 এরকম দাঁড়াবে বলে যে এটা কেন কারণ তারা বলেছিল যে আপনার বেচা বিক্রিতে যে লাভ সুদের লাভের মতো তারা দুটাকে সমান মনে করেছে অনেকে এরকম মনে করে সেটা যেন মনে না করে আল্লাহ বলেন না আমি বেচা বিক্রিকে হালাল করেছি কোনো জিনিস বিক্রি করে যে লাভ আসবে এটা কিন্তু হালাল ওহার রামার রিবা কিন্তু এই যে আপনার সুদি যে কাজ কারবার এটা কিন্তু হারাম এরকমভাবে আল্লাহ বলেন ফামঞ্জা হুমাউজতুম্মি রব্বি বলে যে তার প্রতিপালকের পক্ষ থেকে কারো কাছে উপদেশ চলে আসলে সে যদি আপনার ফিরে যায় অপকর্ম থেকে তাইলে সে গত জীবনে যা নিয়েছে সেগুলা তার কোনো অসুবিধা করবে না এবং তার ব্যাপারটা আল্লাহর কাছে ন্যস্ত হবে আর যে ব্যক্তি এটা জানার পরও আবার ফিরে আসে আল্লাহ বলেন ফাউলাইকে আসহাবনার তারা জাহান্নামি হবে হুম হা খালিদুন এবং জাহান্নামে তারা চিরকাল থাকবে আল্লাহ বলেন ইয়াম হাকুল্লাহ রিবা আপনি সুদ যত খান আল্লাহ বলেন এটার এটার বরকত আল্লাহ উঠিয়ে নিয়েছেন ওয়ের বিশ্বদাকাত সৎকাদির আল্লাহ তা বাড়িয়ে দিবেন আর আল্লাহ যে শানু কখনো কাফেরকে পাপিকে কখনো পছন্দ করেন না সুতরাং এই রকম পাপের সাথে আমরা যেন জড়িত না হই অন্য আয়তের মধ্যে আল্লাহ বলেন ইয়া জুহাল্লাদিন আমানুত্তাকুল্লাহ দারু মা বাকিয়া মিন রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون আল্লাহ جل شان বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের যে সুদী কাজ কারবার আছে এগুলো সব প্রত্যাখ্যান করো যদি তোমরা মোমেন হয়ে থাকো বলে যে তোমরা যদি এই কাজ না করো তাইলে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা তোমার সাথে দেওয়া হলো এবং রসুলের পক্ষ থেকে তোমার সাথে যুদ্ধের ঘোষণা যদি বলে যে তারা ফিরে আসে তাইলে তারা মূল টাকাটি পাবে তাদের উপর জুলুম করা হবে না তারাও যেন মানুষের উপর জুলুম না করে এইভাবে ফিরে আসতে হবে নাইলে কিন্তু ভয়ঙ্কর অবস্থা এই কারণে এই জাতীয় সুদি কাজ করবার থেকে আমরা অনেক দূরে থাকার চেষ্টা করব হ্যাঁ, শেখ সালে আল ফৌজান রাহমহল্লাহকে একটি আপনার হাফিজাহুল্লাহকে একটি প্রশ্ন করা হয় তাকে বলা হয় যে এমন কোনো মাধ্যম আছে কি না যেটা আপনার অন্তরকে আল্লাহমুখী করবে তখন তিনি উত্তরে বলেন যে আল্লাহমুখী করার মাধ্যম হলো বেশি বেশি কোরআন তালাবাদ করতে হবে এবং আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করতে হবে এবং আল্লাহর শাস্তির কথা ভয় পেতে হবে এবং আল্লাহর সবের আপনার আশা থাকতে হবে লোভ থাকতে হবে এবং বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে আল্লাহ বলেন সুরের আদের আঠাশ নম্বর আয়তে আল্লাদিন আমানু ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ বলেন যারা ঈমান এনেছে এবং তাদের অন্তরগুলো আল্লাহর স্মরণে আপনার প্রশান্তি পেয়েছে এবং আল্লাহ বলেন আল্লাহর জিকির করলেই তো অন্তরগুলা প্রশান্ত হয় সুতরাং অন্তরকে আল্লাহমুখী করতে হলে আল্লাহর জিকিরের মাধ্যমেই করতে হবে এরকমভাবে আল্লাহর সাথে অন্তরকে সম্পর্কিত করার আরও কিছু মাধ্যম আছে সেটা হচ্ছে আল্লাহর যে দুনিয়ার যে নিদর্শনগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে চিন্তা করলে আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে আল্লাহর প্রতি ভক্তি আসবে আল্লাহ সুরা আল ইমরানের মধ্যে বলেন ইন্নাফি খালকিসামাওয়াতি আলবাব قياما قعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ জেশানু বলেন যে আকাশ এবং জমিনের সৃষ্টির মাঝে এবং রাত দিনের পরিবর্তনের মাঝে বুদ্ধিমানদের জন্য অনেকগুলো নিদর্শন রয়েছে বুদ্ধিমান কারা বলে যে আল্লাহ যারা দাঁড়াতে বসতে এবং শুয়ে সর্বাবস্থায় আল্লাহর জিগির করে এবং তারা আকাশ এবং জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে চিন্তা ফিকির করে এবং তারা চিন্তা করতে করতে বলে উঠে রব্বানা মা খালাক তাহাদা বা অথিলাম হে আমাদের প্রতিপালক আপনি তো এগুলোকে বেহুদা সৃষ্টি করেননি সুবাহ আপনি তো পবিত্র সুতরাং আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি দিকে রক্ষা করুন এই কারণে আমরা অবশ্যই আল্লাহর সাথে অন্তরে সম্পৃক্ত অন্তরকে সম্পৃক্ত করার জন্য কোরআন তেলাওয়াত করব জিকির করব আল্লাহ নেমতের কথা স্মরণ করব আল্লাহর কাছে সবের আশা করব এবং শাস্তিকে ভয় করব তাহলে কিন্তু হবে এবং পাশাপাশি দুনিয়ার যে আল্লাহর নিদর্শনগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা করব তাহলে আল্লাহর প্রতি ভক্তি আসবে আল্লাহর সাথে আপনার নিজের আত্মার সম্পর্ক বাড়বে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন ওসল আল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি وصحبه أجمعين